যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয় ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হু হু আল্লাহু আল্লাহ ও যে পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গান মিনারে মিনারে ওড়ে যার নামে রাজান পাতায় পাতায় সবুজ মেখে ফুলকে দিল গ্রান মিনারে মিনারে ওড়ে যার নামে রাজান তার নামেরই করছি জিকির আমরা সুরের তানে আমরা সুরের তানে আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ যার কথা কয়ে প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হু হু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হু হু আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ হু হু আল্লাহ আল্লাহ ও যার নামেতে বইছে নদী ফাংছে সাগর ঠেউ যার প্রেমেতে আশিক হয়ে পাগল হইল কেউ যার নামেতে বইছে নদী ফাংছে সাগর ঢেউ যার প্রেমেতে আশিক হয়ে পাগল হইল কেউ করেছে যে কিরি পাক পাখালি সেই প্রভুরি সানে সেই প্রভুরি সানে আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হুহু আল্লাহু আল্লাহ যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে যার কথা কয় প্রজাপতি ফুলের কানে কানে যার প্রেমেতে চাঁদ জেগে রয়নি ঝুম তারার বনে তার প্রেমেতে ভাষাই তরি আমরা গানে গানে আমরা গানে গানে আল্লাহু আল্লাহ হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ হু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ বলো আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ বলো আল্লাহু আল্লাহ